বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين لأماناتهم وعهدهم راعون সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম আত্মসাত একটি মহাপাপ আত্মসাতে মানুষ ইহকালে ও পরকালে অপমান হবে আত্মসাত করলে আর একজন মানুষের ক্ষতি করা হয় আত্মসাত করলে দুনিয়াতে ও পরকালে লাঞ্ছনা ও অপমানের পথ খুলে যায় যা বড় ভয়াবহ যা মানুষের পরিহার করা একান্ত জরুরি নিশ্চয় ওরাই সফল মানুষ যারা তাদের আমানতের ব্যাপারে তাদের অদা অঙ্গীকারের ব্যাপারে সচেতন তারা যে কোনো মূল্যে তাদের আমানতকে রক্ষা করে যারা যে কোনো মূল্যে তাদের অদা অঙ্গীকারকে রক্ষা করে তারাই হলো সফল মানুষ তারাই হলো জান্নাতি আত্মসৎ বিষয়টি খুব কঠিন আসলেই মানুষ বুঝতে চায় না বা বুঝার চেষ্টা করে না ভাবতে চায় না আত্মসাত কত জটিল কত কঠিন আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তাহলে আল্লাহ তালা বিচারের মাঠে তা পরিশোধ করার ব্যবস্থা করবেন তিনি বলেন মানুষের হক তো প্রদান করা হবে হবেই মানুষের হক তো প্রদান করা হবে হবেই একটা সিংওয়ালা ছাগল যদি একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে বিচারের মাঠে আল্লাহ অসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতামারে পরিশোধ করে নাও কাজেই বেইচারের মাঠ খুবই জটিল আত্মসাতের বিষয়টি খুবই কঠিন যা মানুষ ভাবতে চায় না ভাবার চেষ্টাও করে না যার ফলাফল ইহকালেও অপমান পরকালেও অপমান রাসুল সাল্লাহ আলি সাল্লাম যার কোনো উপকার করতে পারবেন না মানুষ তার বিপদকে নিয়ে আল্লাহ রাসুলের সামনে উপস্থিত হবে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার নাকচ করে দেবেন তাই তো আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এ বাণী কোরায়েশ হে কোরায়েশের বংশধর লা উগ্নি আনকুম আমি তোমাদের কোনো উপকারে আসব না বিচারের মাঠে হে কোরায়েশের বংশধর আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না ইয়া বাণী আব্দে মানাফ হে আব্দে মানাফের বংশধর লা উগ্নি আনকুম এমল কেমা আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না ইয়াবানে আব্দুল মোত্তালেব হে আব্দুল মোত্তালেবের পরিবার লা অগ্নি আনকুম এমল কেয়ামা আমি বিচারের দিন তোমাদের কোনো উপকার করতে পারবো না ইয়া ইবনা আব্বাস হে আব্বাসের ছেলে আব্বাসের পরিবার আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না হে রাসুলের ফুফু সাফিয়া আমি আপনি ফুফু এই বলে বিচারের মাঠে কোনো উপকার করতে পারবো না আপনি মনে রাখুন আপনি আমার ফুফু এই বলে আমি বিচারের মাঠে কোনো সুযোগ গ্রহণ করতে পারবো না হে মোহাম্মদের মেয়ে ফাতেমা তুমি মনে রেখো আমি বিচারের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না তোমার যদি কোনো দুনিয়াবি সম্পদের প্রয়োজন হয় তা যদি কিছু মনে করো তাহলে তুমি এখনই দুনিয়াতে কিছু চেয়ে নাও আমি বিচারের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না এখানে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করতে চাচ্ছি যেই কথাটি রাসুল সাল সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছেন বিচারের মাঠ খুব কঠিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না ফাতেমা তুমি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছ থেকে চেয়ে নিতে পারো তবে তিনি ফাতেমাকে এই কথা বলেছেন তালা আনহা বলেন কুন্না ইন্দ নবী সাল্লাহ আলি সাল্লাম আজুয়াজান আমরা রাসুলের স্ত্রীগণ সবাই তার নিকটে ছিলাম কেউ আমাদের অনুপস্থিত ছিল না ফা জাত তো তামসি ইতিমধ্যে ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা পায়ে হেঁটে আমাদের কাছে আসতে লাগলেন ফাতেমার চলা আর রাসুল সাল্লাহ সাল্লামের চলা ছিল একই যেইভাবে আল্লাহ রাসুল হাঁটতেন যেভাবে পা রাখতেন সেইভাবেই ফাতেমা রাজি আল্লাহ তালা হাঁটতেন সেভাবে তিনি পা রাখতেন পিতা এবং মেয়ের চলার গতিতে সামান্যতম কোনো পার্থক্য ছিল না ফালাম্মা রাহা যখন তিনি তার মেয়েকে দেখলেন তিনি তাকে স্বাগতম জানালেন তিনি বললেন হে মোহাম্মদের মেয়ে ফাতেমা তোমাকে স্বাগতম মার হাবা তোমাকে স্বাগতম এরপরে তিনি তাকে তার ডান দিকে বসালেন অথবা বাম দিকে বসালেন তারপরে তিনি তার সাথে গোপনে কিছু কথা বললেন ফাবাকাত বোকান সদিদা তখন ফাতেমা খুব চিৎকার করে কাঁদতে লাগলেন ফালামা রা জাজা আহা যখন রাসুল সাল্লাহ সাল্লাম তার খুব ভীতি অবস্থা দেখলেন চিৎকার শুনলেন হাসার রাহা তিনি আবার তার সাথে চুপে চুপে কথা বললেন ফাদাহেকাত তখন তিনি হেসে উঠলেন হেসে উঠতেই আয়েসারাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহা বলেন এয়া ফাতেমা খাসাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাইনা এহি রাসুল সাল্লাহ আলি সাল্লাম তোমাকে তার স্ত্রীদের মাঝে বিশেষভাবে বাছাই করেছেন চয়ন করেছেন এরপরে রাসুলের কথা শেষ হলে তুমি কাঁদতে লাগলে এই কথাটুকু বলার পরে আয়েসরা জিয়াল্লাহ তালানহা বলেন ফা সাল তোহা আমি ফাতেমাকে জিজ্ঞাসা করলাম রাসুল সাল্লা সাল্লামের এই গোপনে গোপনে কথা বলার বিষয়টি এবং চিৎকারের বিষয়টি ফাকালাত ফাতেমা তখন ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমি রাসুলের গোপন কথাটি বলতে ইচ্ছুক নই আমি রাসুলের গোপন কথা প্রকাশ করব না তিনি তো এখানে গোপন করেই বললেন তিনি তো সবাকে নিয়েই সবার সামনে জোরে বলতে পারতেন যেহেতু তিনি কথাটি গোপন রেখেছেন কাজে আমি রাসুলের গোপন কথা আপনার সামনে প্রকাশ করতে রাজি নই ফালাম্মা মাতা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন ফাকালাত আয়েশা তখন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা তাকে বললেন ফাতেমা তোমার ওপরে আমার একটা ব্যক্তিগত অধিকার রয়েছে সেটা হচ্ছে মা এবং মেয়ের অধিকার আমি ওই অধিকারের ভিত্তিতে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি তুমি আমাকে বলো সেদিন রাসুল সাল্লা সাল্লাম তোমাকে চুপে চুপে কি বলেছিলেন তিনি বললেন জি হ্যাঁ এখন আমি আপনার সামনে এই কথাটি পেশ করতে পারি তিনি প্রথমে যখন আমাকে নিয়ে চুপে চুপে কথা বললেন তিনি তখন বললেন জিবরা জিব্রাইলা আর আজাল কোরআনা আলাইয়া ফিয়াহাজ ইসানা মার্রাতাইন জিব্রাইল আলাহ ইসলাম আমার সামনে এবছর কোরআন মাজিদ দুইবার পেশ করেছেন এতে আমি মনে করছি আমার বয়স শেষ হয়ে গেছে এই কথা বলতেই আমি খুব চিৎকার করে কেঁদে উঠলাম যেটা আপনি দেখলেন সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ সাল্লাম বিচারের মাঠে কিছু করতে পারবেন না তবুও ফাতেমাকে কিছু বলেছেন এই কথাটি বলার জন্য আমি একটা হাদিস পেশ করছিলাম কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে ততক্ষণ আপনারা অপেক্ষা করুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম যে ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিল এই দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়ত তাজকিয়াত নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন Dr. Jaquiret Sange Alap Kori, প্রতি Shonibar, রাত Shattai, Apuno Shamprachar, সম্প্রচার Shade Notai, Bangladesh, Peace TV, Banglai. Iman, ইমান উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা আত্মসাতের বিষয়টি নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম আমরা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা কাল্লা রসুল কী বলেছেন সেই কথাটি বলতে যাচ্ছিলাম ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আয়েসা রাজি আল্লাহ তালা আনহাকে বললেন আল্লাহ রসুল যখন আমাকে প্রথমে গোপনে কিছু বললেন সেই কথাটি ছিল তিনি আমাকে বললেন জিব্রায়েল এবছর আমার সামনে দুইবার কোরআন মাজিদ পেশ করেছে এই কোরআন মাজিদ পেশ করা প্রমাণ করে যে কাদ ইকতারা বা আজালি আমার বয়স নিকটে চলে এসেছে আমার মরণ নিকটেই তখন আমি চিৎকার করে কেঁদে উঠেছিলাম আল্লাতি রাইতে যেটা আপনি দেখেছেন কাঁদতে এরপরে যখন তিনি আমাকে চুপে চুপে কথা বললেন আমার অবস্থা দেখে আমার চিৎকারের গতি দেখে তখন আমি হেসে উঠলাম ওই সময়তে তিনি আমাকে বললেন ফাতেমা অত্তাকিল্লা অসবেরি ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো তুমি ধৈর্য ধারণ করো ওয়ান আল্লাহকে আমি তোমার জন্য বিচারের মাঠে অগ্রে পাঠানো বস্তু আমি হচ্ছি তোমার অগ্রে পাঠানো বস্তু সালাপ আমি তোমার জন্য বিচার মাঠে অগ্রে পাঠানো একটা সম্বল তবে তুমি ধৈর্য ধারণ করো তবে তুমি পরহেজগারিতা অবলম্বন করো এই কথা বলার পরে তিনি বললেন আলা তারদা ফাতেমা তুমি কি খুশি হবে না আন তাকুনি তুমি হবে সৈয়দতা নেশাই আহালি জান্না জান্নাতের নারীদের সর্দার তুমি জান্নাতে যত নারী থাকবে তাদের দায়িত্ব পালন করবে তুমি এতে খুশি নও তখন আমি হেসে উঠেছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী বোখারি মুসলিমের অত্র বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে ফাতেমা আল্লাহ তালা আনহা জান্নাতে যত নারী থাকবেন সবার দায়িত্ব পালন করবেন অত্র হাদিসের বিবরণে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল ফাতেমাকে বলছেন তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো তবে তুমি মনে রেখো আমি হচ্ছি তোমার অগ্রিম পাঠানো বস্তু অগ্রিম পাঠানো বস্তুই হচ্ছে কল্যাণের মাধ্যম তিনি রাজি আল্লাহ তালা আনহার জন্য কতটুকু কল্যাণকর হবেন তিনি তার কতটুকু সহযোগিতা করবেন তা তিনি স্পষ্ট বলেন এমনও হতে পারে যে ফাতেমারা জি আল্লাহ তালা আনহাকে তিনি একটা সুসংবাদ বাণী শোনালেন মাত্র কেননা তিনি তো জান্নাতের নারীদের সর্দার তাহলে তার এই বিষয়ের চিন্তা কি হতে পারে তবু তিনি বললেন আমি হচ্ছি তোমার জন্য অগ্রিম পাঠানো বস্তু অগ্রিম পাঠানো বস্তু হচ্ছে নেকির ব্যাপার মানুষের ওই কাজটিকে অগ্রিম পাঠানো বলা হয় যে কাজটি মানুষ নেকি হিসাবে করেছে অত্র হাদিসে কিছু আশ্বস্ত রসুল সাল্লাম করেছেন যা তিনি বিচারের মাঠে ফাতেমাকে বলবেন তবে তিনি এখানে বললেন ফাতেমা লাগনি আনকে এমল কেয়াম বিচারের মাঠে আমি তোমার কোনো উপকারে আসব না সালিনিমিন মালিমা সেতে তুমি ইচ্ছা করলে আমার সম্পদ থেকে কিছু চেয়ে নিতে পারো তা আমি এখন দিতে সক্ষম অত্র হাদিস থেকে এটুকু আমরা গ্রহণ করতে পারি যে মেয়ে বিবাহিতা হওয়ার পরেও পিতার কিছু অর্থ সম্পদ নিতে পারে নইলে কেন আল্লাহ রসুল বললেন তুমি আমার সম্পদ থেকে কিছু চাইতে পারো যা আমি দিতে পারি ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার নিজেও একদা গেছিলেন পিতার কাছে কাজের লোক চাওয়ার জন্য এতে বোঝা যাচ্ছে যে মেয়ের বিবাহ হওয়ার পরেও মেয়ে পিতার কাছে কিছু প্রয়োজনীয় জিনিস চাইতে যেতে পারে পিতাও ইচ্ছা করলে মেয়েকে তার সংসারের সুবিধার জন্য কিছু দিতে পারে তবে অবশ্যই তা যৌতুক হবে না যা হারাম অবশ্যই তা বিবাহের সূচনায় কিছু নির্ধারিত হবে না যা হারাম অবশ্যই তা চাপ দেওয়া হবে না যেটা অন্যায়ভাবে চাপ দিয়ে লাঠি দেখিয়ে সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে চাওয়া হচ্ছে এটা নয় বিষয়টি আমাদের ভাবতে হবে বলছিলাম সম্মানিত দর্শক মণ্ডলী আত্মসাত একটি ভয়াবহ ব্যাপার ওমার রাজিয়াল্লাহ তালান বলেন আকবালা নাফারুন মিন আসাবে রসিল্লাহ সাল্লাম মিন খায়বার রাসুল সাল্লাহ সাল্লামের এক দল সাহাবি খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসার সময় তারা আল্লাহ রাসুলের নিকটে উপস্থিত হয় আল্লাহ রাসুলের নিকটে উপস্থিত হয়ে বলে অমুক ব্যক্তি শহীদ অকালু হোলানুন শাহিদুন অমুক ব্যক্তি শহীদ মারু আল্লাহ রাজুলিন বলতে বলতেই তারা একটা ব্যক্তির উপর দিয়ে পার হলো ফাকালু তারা বলল ফলানুন শাহিদুন অমুক ব্যক্তি শহীদ এই পর্যন্ত আসতেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না এ ব্যক্তি জান্নাতে যাবে না এ ব্যক্তি শহীদ নয় এ ব্যক্তি জাহান নামি ইনি রায়ত হফিন না রে আমি তাকে জাহান নামে দেখছি দশের পয়সা থেকে সে একটা চাদর চুরি করেছে অন্য বর্ণনা এসেছে আবা আতানকাত গাল্লাহা সে একটা চাদর আত্মসাত করেছে চাদর চুরি করে নিয়েছে দশের সম্পদ থেকে তার আত্মসাতের কারণে সে জাহান নামে যাবে জান্নাতে যাবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র বোখারি মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিসটি পেশ করে প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো দেখুন তিনি একজন সাহাবি যারা রাসুলের সাথে পুরো জীবন থেকেছেন যাদের জান্নাতের বিষয়টি একেবারেই সহজ তারপরে তিনি একজন শহীদ যুদ্ধক্ষেত্রে ও শহীদ হয়ে গেছে তাই তো সাহাবিগণ বলছেন অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ যখনই এই লোকটার কথা বলেছেন তখন আল্লাহ রসুল বলেন কাল্লা কখনো নহে এমনি রায় তো রে আমি তাকে জাহান নামে দেখছি বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে শহীদ তো দূরের কথা জাহান নামে যাবে আসলে আমরা আপনাদেরকে এহাদিস কিভাবে বুঝাতে পারি একজন সাহাবি রাসুলের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে এবং সাহাবিগণ তাকে শহীদ বলে আখ্যা দিতে চাচ্ছেন কিন্তু আল্লাহ রসুল তা নাকচ করে দিলেন আজ আমরা না বুঝেই মানুষকে বলছি শহীদ অন্যায়ের তার শেষ নেই সে স্বার্থপরতাই দুনিয়াতে সময় কাটিয়েছে আর তারাই নাকি আজ শহীদ মানুষ এত অবুধ মানুষের জ্ঞান কখন ফিরবে মানুষ কেন একটু বুঝতে চায় না মানুষ কেন একটু ভাবতে চায় না যে এইভাবে যাকে তাকে শহীদ বলা ঠিক নয় দীর্ঘ দিন থেকে দেশে যারা মারা গেছে তারা নাকি শহীদ এত মানুষ অবুজ কথা বলতে পারে একজন সাহাবি যুদ্ধের ক্ষেত্রে শহীদ হয়েছেন তাকে আল্লাহ রসুল জাহান নামে ঘোষণা করলেন তার মানে অপরাধ কি অপরাধ একটা চাদর আত্মসাত করেছে আপনারাই বলুন যারা কোটি কোটি টাকা আত্মসাত করছে তাদের কি হবে যারা লক্ষ লক্ষ মন গম চাল আত্মসাত করছে তাদের কি হবে বলুন যারা মানুষের অর্থ সম্পদ সবকিছু লুটে খাচ্ছে তাদের কি হবে তাদের কত ভয়াবহ অবস্থা কেউ ভাবে না ভাবা প্রয়োজন মনে করে না ভাবতেও চায় না ভেবে এই দায়িত্ব দ্রুত পরিহার করা উচিত এবং আল্লাহকে সন্তুষ্ট করার একটা পথে আসা উচিত আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা যেন এ দায়িত্বকে ভাবি এবং আত্মসাত করা থেকে বেঁচে থাকি আল্লাহ তুমি আমাদেরকে আত্মসাতের মতো মহাপাপ থেকে রক্ষা করো আমাদের পরকাল রক্ষা করো তুমি আমাদের কবুল করো সুহানা আল্লাহ হামদেকা আশহাদ আসসালামু আলাইকুম তারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ কাল সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ক্লাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো আসামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান